أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজকে জুমার দিন জুমার এই খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালার অনেক বড় এহসান তিনি আমাদেরকে তার উন্মত করেছেন আজকে আমরা দিনই শিক্ষার গুরুত্ব এ বিষয়টা আলোচনা করব জীবনে পথ চলার জন্য একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হল শিক্ষা শিক্ষা বড় মূল্যবান সম্পদ অন্য কোন সম্পদের তুলনা শিক্ষার সাথে হয় না কারণ মানুষ শিক্ষার মাধ্যমেই তার মাঝে পূর্ণতা আসে সে পরিপূর্ণ হয় কবি বলেন বনি আদম আজ এলম বায়াদ কামাল যে বনি আদম তারা শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ হয় না আজ হাসমত না আজ হাসমতে জাহ ও মালো মানাল সম্পদের মাধ্যমে পদের মাধ্যমে সাজগুজ করে সাজার মাধ্যমে মানুষের পূর্ণতা না মানুষের শ্রেষ্ঠত্ব না মানুষের শ্রেষ্ঠত্ব তার সম্পদে না তার বেশ ভূষায় না বরং মানুষের শ্রেষ্ঠত্ব হল তার জ্ঞানে এই দেখা যায় হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেছেন একটা কবিতার মাধ্যমে রজিনা কিসমতল জব্বারি পিনা لنا علم وللأعداء مال যে আল্লাহ তালার যে তাকসিম আল্লাহর যে বন্টন আমি বড় খুশি রজিনা আমি বড় খুশি বড় সন্তুষ্ট ইসমাতাল জব্বারি ফিনা আমার প্রতি আমার মালিক যে বন্টন করেছেন খুব খুশি যে তিনি আমাকে জ্ঞানের সম্পদ দান করেছেন আর আমার দুশ্মনদের কাছে সম্পদ দিছেন আমাকে দিয়েছেন এলেম আর দুশ্মনদেরকে দিছেন টাকা খুব খুশি আমি এত খুশি হওয়ার কারণ কি فإن المال يفني عن قريب فإن العلم باق لا يزول কারণ সম্পদ এটা আজকে আছে কালকে শেষ হয়ে যাবে আজকের বৃত্তশালী কালকে ইতিহাস তাকে সময় তাকে ফকির করে দিতে পারে কিন্তু জ্ঞান এটা তো বিলুপ্ত হয় না এটা তো থাকে জ্ঞান থাকে জ্ঞান কখনো নষ্ট হয় না برو دامن علم برو دامن علم گیر استوار کہ علمت رساند بدار القرار بنی آدم از علم باید کمال نہ از حشم تیجاہ مالو منال نہ از حشم تیجاہ مالو منال برودا من علم گیر استوار কেলমত রসানাদ বদারুল করার বলছে তুমি শিক্ষার আচলকে আঁকড়ে ধরো খুব মজবুত ভাবে আঁকড়ে ধরো এটা স্থায়ী এটা তোমার স্থায়ী সম্পদ এটাই তোমার জীবনকে পরিপূর্ণ করবে তোমার মাঝে সফলতা আনবে তুমি যদি সফলতার শিখর পর্যন্ত বুঝতে চাও তাহলে জ্ঞান অর্জন করো আর সবচেয়ে প্রয়োজনীয় জ্ঞান হল দিনই জ্ঞান জ্ঞান সবগুলোই যখন কল্যাণের জন্য হবে জ্ঞান সবগুলোই দামি তবে দিনী জ্ঞান এটা হলো সমস্ত জ্ঞানের মূল মানে মেরুদণ্ড দিনী জ্ঞান যখন থাকবে সমস্ত জ্ঞান সহিভাবে ব্যবহার হবে আর দিনই জ্ঞান যদি না থাকে অন্যান্য জ্ঞান এটা সহিভাবে ব্যবহৃত হবে না দিনই জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি তার মালিক তার স্রষ্টাকে জানতে পারে এটা হল দিনই জ্ঞানের বিশেষত্ব যে নিজ স্রষ্টাকে চিনা এলমে দিন সর্বপ্রথম সে তার শিক্ষার দিকে তার স্রষ্টার পরিচয় পেশ করে তোমার রব কে তোমার মালিক কি রব কে তোমার দিন কি তোমার মালিক তোমার কে তোমার রব কে এই শিক্ষাটা দিনই জ্ঞান হলো এই জিনিসটা শিক্ষাদান করে দিনী শিক্ষার মাধ্যমে একজন মানুষের কাছে তার জীবনের বাক্তার তার জীবনের উদ্দেশ্য তুলে ধরা হয় দিনী জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি জানতে পারে যে পৃথিবীতে আমাকে কি কি বিশ্বাস রাখতে হবে আমার বিশ্বাস কি হবে আমার ইমান কি হবে এটা দিন জ্ঞানের মাধ্যমে ইমান তৈরি হয় ইমানের শিক্ষা হয় আমাকে কোন কাজ কিভাবে করতে হবে এই জ্ঞানটা এটা হলো দিনই জ্ঞান দিনই জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তি তার মাঝে একদিন তৈরি হয় দিনী জ্ঞানের মাধ্যমে একজন ব্যক্তির মাঝে একেন তৈরি হয় যে মৃত্যুর পর আখেরাতের একটা জীবন আছে মৃত্যুর পর এই যে কবরে রেখে আসা হয় একটা জীবন শুরু হয় এবং সেই জীবনটা স্থায়ী জীবন এই কবরের পরে হাসর সেই হাসরের পরে পুলসেরাত পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম এই জ্ঞানটা দিনী জ্ঞানের মাধ্যমে অর্জিত হয় এবং একিন তৈরি অনেকেই জানে জান্নাতের কথা জাহান্নামের কথা কিন্তু একিন নেই তো দিনই জ্ঞান হলো এই একদিন তৈরি করার জ্ঞান হলো দিনী জ্ঞান দিনই জ্ঞান অর্জন করলে একজন শিক্ষার্থী জানতে পারে যে কোন কাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কোন সমস্ত কাজ তাকে জান্নাতের যোগ্য করবে দিনই জ্ঞান অর্জিত হলে একজন মানুষ জানতে পারে যে কোন কাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে আর কোন সমস্ত কাজ তাকে জান্নাতের যোগ্য করবে এটা জানার একমাত্র উপায় হল দিন শিক্ষা আর কোন জ্ঞান যদি এমন হয় যে যে জ্ঞানের মাধ্যমে তার সামনে এই এলেম অর্জিত হইল না যে তার স্রষ্টাকে এটা সে জানল না যে জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারল না তার জীবনের মাকসাদ কি যে শিক্ষার মাধ্যমে তার সামনে এই বিষয়টা আসলো না যে তার করণীয় কি তার বর্জনীয় কি হালাল কি হারাম কি এটা এটা জানা হলো না যেই শিক্ষা তাকে শিক্ষা দিল না যে তোমার মৃত্যু হবে মৃত্যু সুনিশ্চিত মৃত্যুবরণ তোমাকে করতেই হবে তারপর একটা জীবন আছে এবং সেই জীবনটা চিরস্থায়ী জীবন জান্নাত আল্লাহর অফুরন্ত নিয়ামতের ঠিকানা জাহান্নাম কঠিন শাস্তির ঠিকানা কোন সমস্ত কাজ তোমাকে জাহান্নামের যোগ্য করবে জাহান্নামের অধিকারী করবে কোন সমস্ত কাজ তোমাকে জান্নাতের যোগ্য করবে এ জ্ঞান অর্জিত হইল না তাহলে এই এই পুরাটাই জাহালাত এটা মূর্খতা তো সে মূর্খ থেকে গেল দেখেন দিন শিক্ষার প্রথম সবক হলো আল্লাহকে জানো প্রথম সবক اقرأ باسم ربك الذي خلق ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক আপনার সন্তান যে দিন শিখবে আপনি যে দিন শিখবেন আপনার যারা শিক্ষার্থী এরা যে দিন শিখবে প্রথম সবক হল আল্লাহকে চিন কি তার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 জান্না এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করলো তো এই জ্ঞানের সাথে জান্নাতের সম্পর্ক জ্ঞানের সাথে জান্নাতের সম্পর্ক আছে তোমার জ্ঞান তোমাকে জান্নাতের অধিকারী করবে বরোদা মানে برو دامن علم گیر استوار کہ وار کیل رسانت بدار القرار کہ علمت رسانت بدار القرار جاؤ برو جاؤ دا علم ایل میگی مضبوط بھبے তুমি জ্ঞানের আচলকে শিক্ষার আচলকে আঁকড়ে ধরো আল্লাহর দিনটাকে মজবুত ভাবে শিখো বদারুল করার যে তোমাকে জান্নাতের অধিকারী করবে সুহান এই প্রথম সবক দিন শিক্ষার প্রথম সবক হলো আল্লাহকে চেনা আম্মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها আচ্ছা মন ওয়াল আরদা কে আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছেন আল্লাহ প্রশ্ন করতেছে আচ্ছা বলো আম্মান সামাওয়াতি ওয়াল আরদা তুমি তোমাকে প্রশ্ন করো তুমি এই জ্ঞানটাকে অর্জন করো আকাশ মন্ডলী জমিনটাকে কে সৃষ্টি করেছেন কে তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টিটাকে বর্ষণ করেন আনজালালাকুম কে তোমাদের জন্য বর্ষণ করেন ই আকাশ থেকে মা আন এ পবিত্র পানি কে তোমাদের জন্য আকাশ থেকে বর্ষণ করেন এ সুন্দর বাগান বাড়ি এ সুন্দর বাগান এ ফুলে ফুলে ফলে ফলে সাজানো বাগান সেই পানির মাধ্যমে কে এটাকে তৈরি করেন মা কানা লাকুম আনতুম বিতু শাজারাহা মা কানা বিতু তোমাদের তো সাধ্যে ছিল না মা কানালাকুম তোমাদের যোগ্যতায় ছিল না তোমাদের তো এ সাধ্য ছিল না আন্তম বিতু সাজারাহা একটা গাছকে তোমরা তৈরি করবে এ সাধ্য তোমাদের নাই এ শক্তিটাও তোমাদের নাই কে করে দিলেন প্রশ্ন আম্মান জালাল করারা জমিনটাকে বসবাসের উপযোগী স্থান হিসেবে কে তৈরি করে দিলেন আর এ জমিনের মাঝে এই নদ নদী ঝর্ণা ধারাগুলোকে কে তৈরি করে দিল منجعل خلالها أنهارا وجعل لها رواسيا এই জমিনের মাঝে পাহাড় গুলোকে কে স্থাপন করেছে দুইটা সমুদ্র পাশাপাশি চলছে কিন্তু এই সমুদ্রের পানি এই সমুদ্রের পানির সাথে মিশে না এই সমুদ্রের পানি এই সমুদ্রের পানির সাথে মিশে না দুই সমুদ্রের মাঝখানে এমন একটা অন্তরাল এমন একটা দেয়াল বলো কে সৃষ্টি করে দিয়েছে ইলাহুন মা আল্লাহ বলো আল্লাহর সাথে আর কোন ইলাহ কি শরিক আছে আল্লাহ প্রশ্ন করতেছেন আল্লাহ ছাড়া কি আরো কোন ইলাহ আছে না এই সমস্ত কিছু আল্লাহর একক কাজ প্রশ্ন কে করতেছেন আল্লাহ এটা হল কোরআনের শিক্ষা এই শিক্ষাকে দিনই শিক্ষা বলা হয় এই শিক্ষার জ্ঞান এই শিক্ষার ইয়কিন নিজের মাঝে তৈরি করা হলো দিনকে নিজের মাঝে ফিট করা দিনই শিক্ষাকে অর্জন করা أفرأيتم ما تحرسون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون আল্লাহ বলতেছেন আফারা আইতম তোমরা একটু ভাবো তোমরা একটু চিন্তা করো মা তাহরুসুন যে ফসলগুলো যে বীজগুলোকে তোমরা বপন করো ফসলের জন্য যে বীজগুলোকে তোমরা বপন করো একটু ভাবো একটু জবাব দাও আন্তম তাজরাউনাহু আম জারিউন ফসলগুলোকে তোমরা উৎপন্ন করো না আমি উৎপন্ন করি উত্তর দাও তোমরা উৎপন্ন করো না আমি উৎপন্ন করি पालता है बीच को मिट्टी की तारीकी में कौन پالتا ہے بیچ کو مٹی کی تاریخی میں کون کون دریاؤں کی موجو سے اٹھاتا ہے صحاب کون دریاؤں کی موجو سے اٹھاتا ہے صحاب کون لایا کھینچ کر پشچم سے باب سازگار خاک یہ کس کی ہے کس کا نور آفتاب خاک یہ کس کی ہے کس کا نور آفتاب کس نے بردی دی موتیوں کو خوشائے گندم کی جیب کس نے بھر دی موتیوں کو خوشائے گندم کی جیب موسموں کو کس نے سکھلائی ہے خوئے انقلاب موسموں کو کس نے سکھلائی یہ خوئے انقلاب وہ خدایا وہ خدایا وہ خدایا یہ زمیں تیری نہیں تیری نہیں تیرے آبا کی نہیں تیری نہیں میری نہیں تیرے آبا کی نہیں تیری نہیں میری نہیں পালতা হয় বীজ কো বলো বিচিটাকে তুমি বপন করো বলো বিচিটাকে কে লালন পালন করেন মিট্টি কি তারি কি মে কোন মাটির সেই অন্ধকারের মাঝে এ বিচিটাকে বলো কে লালন পালন করেন পালতা হয় বীজ কো মিট্টি কি তারি কি মে কোন पालता है बीच को मिट्टी की तारीकी में কোন বলো বিচিটাকে মাটির এই অন্ধকারের মাঝে কে লালন পালন করেন কে করে पालता है बीच को मिट्टी की तारीकी में कौन कौन दरियाओं की मौजू से उठाता है साहब বলো এই বৃষ্টি যে আসে সেই সমুদ্র নদ নদীর থেকে এ পানিগুলোকে বাষ্প করে এ মেঘের মাঝে নিয়ে যান কে এটা কার প্রযুক্তি এটা কার সিস্টেম এটা কে করেন কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব তুমি তো নদীর মাঝে শুধু ঢেউ দেখতেছো নদীর মাঝে ঢেউ দেখতেছো তুমি সমুদ্রের মাঝে তুমি তো শুধু ঢেউ দেখতেছো কিন্তু এই সমুদ্রের ঢেউয়ের তালে তালে এখান থেকে যে পানিগুলো বাষ্প হয়ে উপরে মেঘমালার সৃষ্টি হচ্ছে এটা দেখো না কে করেন কে করেন কোন লায়া খিচ কর পশ্চিম সে বাবে সাজগার کون لایا کھینچ کر پشچم سے باب سازگار خاک یہ کس کس کی ہے کا نور آفتاب یہ کس کا ہے کس کا نور آفتاب کون لایا کھینچ کر پشچم পশ্চিম সে বাদে সাজগার বলো এই চারাটার জন্য উপযোগী পশ্চিমা বাতাস এ বাতাসটা কার এ বাতাসটার স্রষ্টাকে এ বাতাসটার স্রষ্টাকে তুমি তো মনে করতেছো আমার জমির ফসল এটা আমার কষ্টের ফসল এটা আমার শ্রমের ফসল কিন্তু এই বাতাস কার কোন লায়া খিচিকার তিনি এখানে টেনে এনেছেন পশ্চিম সে বাদে সাজগার সেই পশ্চিমা উপযোগী বাতাস কে এনেছেন খাকিয়ে কিসকি হয় বলো এই মাটিটা কার মাটিটা কার খাকিয়ে কিসকি হয় কিসকায় নূরে আফতাব সূর্যের আলোটা কার কার সূর্যের আলোটা কার किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब کس نے بھر دی موتیوں کو خوشائے گندم کی جیب موسموں کو کس نے سکھلائی ہے خوئے انقلاب موسموں کو کس نے سکھلائی ہے خوئے انقلاب ٹاپ کس نے بھر دی موتیوں کو होशाए गंदम की जेब किसने भर दी मोतियों को होशाए गंदम की जेब এই যে খুশার মাঝে এত সুন্দর মুক্তার মতো করে এক একটা দানাকে এটাকে ভরে ভরে এত সুন্দর প্যাকেট জাপ করে তোমার কাছে পৌঁছিয়েছেন কে কে কারই ব্যবস্থাপনা একটা ধান এক একটা ধানের মাঝে এক একটা চাউল এক একটা চাউলের জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা আলাদা আলাদা প্যাকেট প্রত্যেকটা ফল প্যাকেট পড়া কুদরতি প্যাকেটের মাঝে ভরা কত সুরক্ষিত ব্যবস্থাপনা কে করে মৌসুমো কো کس نے سکھلائی ہے خوئے এই বর্ষাকে বৃষ্টি দেওয়া কে শিখিয়েছেন এই শীতকে শিশির দ্বারা ভিজিয়ে দেয়া কে শিখিয়েছেন খুদায়া তিনি আমার রব তিনি সব করেছেন তিনি সব শিখিয়েছেন खुदाया ये जमी तेरी नहीं तेरी नहीं कभी जमीन তোমার না তুমিও এ জমির না तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं এ জমিন তোমার পূর্বপুরুষদের দেওয়া সম্পদ না এটা তোমার না তুমিও এ জমির এ জমি আমারও না তোমারও না আপারা এই তোমা তাহরুসুন তোমরা কি ভেবেছ যে ফসল তোমরা পাও আন্তুম গাছগুলো আমি উৎপন্ন করি না তোমরা উৎপন্ন করো আল্লাহ বলতেছেন আমি যদি ইচ্ছা করি আমি তো এই সুন্দর বাগানটাকে কোটায় পরিণত করে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 লবণ পানি বানিয়ে তোমাদের কাছে পাঠাতে পারতাম করুন মিষ্টি পানি এটা আমি দেই মিষ্টি পানি আমার পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে পালাম أنه لا আল্লাহ বলতেছে তোমরা এই জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই আর কোনো ইলাহ নেই এই সব কিছু করছেন কে আল্লাহ করতেছেন আল্লাহর কোন শরিক নেই লা তার কোন শরিক নেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আমি সাক্ষর দিচ্ছি সমস্ত কিছু কে করছেন এক আল্লাহ করছেন লা শরিক আলাহ তার কোন শরিক নেই তার সাথে অন্য কেউ শরিক নাই এই শিক্ষার ইয়েন অর্জিত হওয়া যে সব আল্লাহ করতেছেন আল্লাহ দিচ্ছেন এটা হলো দিন শিক্ষার উদ্দেশ্য এই শিক্ষা অর্জন হওয়া হল দিন দিনই শিক্ষা অর্জিত হওয়া দিনী শিক্ষার প্রথম সবক তোমার রবকে চিনার চেষ্টা করব দিনী শিক্ষা আমাদেরকে এটা শিক্ষা দিবে যে তোমার জীবনের মাকসাদ কি তোমার কাজ কি এই শোনো তোমার কাজ আছে কিন্তু তুমি খেলতেছ কাজ করো কাজ করো তোমার জীবন খেলার জন্য না তামাশার জন্য নাই তুমি কার তামাশা দেখতেছ তুমি নিজেই তো তামাশায় পরিণত হচ্ছ দিনই শিক্ষা আপনাকে বুঝাবে না তিন দা একাতুল মাওতে প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মৃত্যু শেষ না তারপর আখেরাত সামনে মৃত্যুর দ্বারা যে জীবনটা শেষ হবে এ জীবনটা ক্ষণস্থায়ী জীবন মৃত্যুর পর যে জীবনটা শুরু হবে সে জীবনটা চিরস্থায়ী জীবন মৃত্যুর পর হিসাব হবে মৃত্যুর পর বিচার হবে তুমি হিসাবের জন্য প্রস্তুত হও তুমি বিচারের জন্য প্রস্তুত হও মৃত্যুর পর পুরস্কার হবে মৃত্যুর পর শাস্তি হবে মৃত্যুর পর কিন্তু ঠিকানা হবে হয় জান্নাত নয় তো জাহান্নাম দিনই শিক্ষা আপনাকে শিক্ষা দিবে কোন কাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে যিনি শিক্ষা আমাদেরকে শিক্ষা দিবে কোন কাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে দিনই শিক্ষা শিক্ষা দিবে কোন কাজ আমাকে আপনাকে জান্নাতের যোগ্য করবে এই দিনই শিক্ষাটা এটা জীবনের সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনার শিক্ষার্থীর জন্য এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য দিনই শিক্ষা সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা দিনই শিক্ষা অর্জন ছাড়া জীবন অর্থহীন যে ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য জানে না স্রষ্টার পরিচয় জানে না আখেরাত জানে না সে জানে না মৃত্যুর উপর জীবন আছে তার করণীয় কাজ এবাদত থেকে সে অজ্ঞ তার জীবন কাটে আল্লাহর অবাধ্যতায় তার জন্য আফসুস তার জন্য আফসুস তার এই জীবন আফসুসের জীবন সে ক্ষতিগ্রস্ত কারণ তার কাছে শিক্ষা আছে কিন্তু শিক্ষা তাকে তার জীবনের মাকসাদ বুঝাতে ব্যর্থ হয়েছে বা জীবনের মাকসাদ বুঝিয়েছে ভুল বুঝিয়েছে একজন জানে না সে জাহেল আর একজন ভুল জানে সে আরো বড় জাহেল মূর্খতা দুই প্রকার এক আমি জানি না যে কোন পথ দ্বারা আমি হেঁটে হেঁটে মিরপুর দশ নম্বর পর্যন্ত পৌঁছব একজন জানে না আর আরেকজন জানে ভুল জানে যেতে হবে পূর্ব দিকে সে জানে পশ্চিম দিকে হাঁটতে হবে মিরপুর দশ নম্বর পূর্বে আর সে জানে আমাকে পশ্চিমে চলতে হবে একজন দাঁড়িয়ে আছে জানি না আমি কোন পথ দ্বারা পচব এ লোকটা মূর্খ আরেকজন ব্যক্তি জানে যে আমাকে পশ্চিমে হাঁটতে হবে সে শুধু মূর্খ না সে গণ্ডমূর্খ আজকের মানুষ আজকের পৃথিবী তাদের সফলতার ঠিকানা জানে না শুধু তাই না ভুল যাবে আজকে ভুল শিক্ষাকে শিক্ষা বলা হচ্ছে যে শিক্ষার মাঝে স্রষ্টার পরিচয় নাই যে শিক্ষা তাকে স্রষ্টা চিনাচ্ছে না যে শিক্ষা তাকে তার জীবনের মাকসাদ জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানাচ্ছে না যে শিক্ষা তাকে মৃত্যুর সত্যতা এটা বুঝাচ্ছে না তাকে বুঝাচ্ছে না মৃত্যুর পর জীবন আছে সে কি শিখতেছে আর এই শিক্ষার ফলাফল কি قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون একজন জানে একজন জানে না এক না আল্লাহ বলতেছেন তারা জানে يعلمون ظاهرا من الحياة الدنيا তারা জানে তাদের কাছে শিক্ষা আছে আল্লাহর শক্তির শিক্ষা নাই আল্লাহর কুদরতের শিক্ষা নাই তাদের কাছে শিক্ষা আছে আকাশ বড় আকাশ কত বড় সূর্য কতটা বড় পাহাড় কত শক্তিশালী সমুদ্র কত উত্তাল তাদের কাছে শিক্ষা আছে গাছ আমাদেরকে ফল দেয় তাদের কাছে শিক্ষা আছে প্রাণীগুলো থেকে আমরা কিভাবে উপকার লাভ করতে পারি তারা সারা জীবন শিখতেছে জীবন কিভাবে সাজাব তারা সারা জীবন শিখতেছে ঘর কিভাবে সাজাব এটাই আজকে শিক্ষা কাপড়ের ডিজাইনটা কেমন হবে ঘরের ডেকোরেশনটা কেমন হবে জমিটা কিভাবে চাষাবাদ করলে বেশি ফলন হবে কিভাবে অল্প পুঁজিতে বেশি লাভ করা যাবে এই শিক্ষার পিছনে আজকে দৌড়াচ্ছে সবাই শক্তি তোমার সফলতা বৃত্ত তোমার সফলতা তোমার যদি শক্তি অর্জিত হয় তুমি সফল তোমার যদি বৃত্ত অর্জিত হয় তুমি সফল আল্লাহ বলতেছেন মিনাল হায়াতির দুনিয়া এরা তো শিক্ষা অর্জন করেছে কিন্তু জাহিরম মিনাল হায়াতি দুনিয়া দুনিয়ার বাহ্যিক আকৃতিটা সে শিখছে কিছু শিখেছে কিন্তু দুনিয়ার ভিতরটাকে চিনতে পারে নাই সে দুনিয়ার বাহিরের চেহারাটা দেখেছে পৃথিবীর ভিতরের চেহারাটা দেখে নাই পৃথিবীর ভিতরের চেহারাটা দেখে নেয় এখান থেকে সবাইকেই বিদায় নিতে হয় এটা বড় নিষ্ঠুর পৃথিবী এটা ক্ষণস্থায়ী পৃথিবী এটা সে বুঝে নাই বুঝতে পারে নাই জীবনের শেষ পর্যন্ত এই বাড়িটা তোমার অস্থায়ী নিবাস এই আজকে তুমি জমির মালিক কালকে এই জমির মালিক তোমার থেকে অন্যরা উত্তরাধিকার হবে এ বুস্তার মাঝে কোনোদিন ছিল না আখেরাত সম্পর্কে সে তো কিছুই জানে না কিছুই শিখে নাই আখেরাত সম্পর্কে এদের সমস্ত জ্ঞান এদের সমস্ত বিজ্ঞান এটা দুনিয়া দুনিয়ার আসবাব পর্যন্ত একটা ফুল থেকে কিভাবে উপকৃত হওয়া যায় একটা ফল থেকে কিভাবে উপকৃত হওয়া যায় একটা গাছ থেকে কিভাবে উপকৃত হওয়া যায় একটা মাটি থেকে কিভাবে উপকৃত হওয়া যায় একটা লোহা থেকে কিভাবে উপকৃত হওয়া যায় এটা শিখতে শিখতে পূর্ণ জীবন শেষ করে ফেলল কিন্তু এই পৃথিবী থেকে উপকৃত হয়ে হয়ে কিভাবে নিজেকে জান্নাতের অধিকারী করা যায় পৃথিবীর জীবন থেকে উপকৃত হয়ে কিভাবে যার নাম থেকে নিজেকে বাঁচানো যায় এ শিক্ষার দিকে সে কোনোদিন তাকায় না সে দৃষ্টি দেয় না কোরআন ডাকতেছে পালাম তুমি এই জ্ঞান অর্জন করো আল্লাহু ইলাহা ইল্লাহু এ পৃথিবী পৃথিবীর সমস্ত কিছুর মালিককে আল্লাহ মালিক সব আল্লাহর হুকুমে হচ্ছে গাছ ফল তো দিচ্ছে আল্লাহর হুকুমে দিচ্ছে প্রাণীগুলো উপকার দিচ্ছে আল্লাহর হুকুমে দিচ্ছে আকাশ কত বড় তাহলে আকাশের মালিক তিনি কত বড় লোহা এত শক্তিশালী লোহার মালিক কত শক্তিশালী শিখো সূর্য কত বড় তাহলে সূর্যকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিক কত বড় এই একদিন অর্জন আর তিনি রাখতেছেন এর যে ইলা রব্বিক আমি মালিক তোদেরকে রাখতেছি আমার হুকুমের দিকে ফিরে আয় এই নামাজ সেই মালিকের হুকুম এই রমজানের রোজা সেই মালিকের হুকুম এই জাকাত সেই মালিকের হুকুম এই বাইতুল্লার জিয়ারত সেই মালিকের হুকুম মানুষের অধিকার রক্ষা করা সেই মালিকের হুকুম জুলুম থেকে নিজেকে বাঁচানো সেই মালিকের হুকুম সেই মালিককে চিনতে তুমি যদি ব্যর্থ হও তোমার পুরাটাই ব্যর্থতা পুরা জীবনটাই তোমার ব্যর্থ তোমার সন্তানকে সে মালিকের জ্ঞান শিক্ষা দাও রবকে তোমার তোমার রবকে তোমার স্রষ্টাকে তোমার ইলাহকে তোমার দুনিয়ার এই জীবনের মাকসাদ কি কিভাবে তোমার জীবনটাকে গড়তে হবে এই শিক্ষা দাও তোমার উপর জিম্মাদারি কি শিক্ষা আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে আমার উপর জিম্মাদারি কি কিভাবে আমি আমাকে জান্নাতের অধিকারী করতে পারি কিভাবে জাহান নাম থেকে বাঁচতে পারি এ শিক্ষা অর্জন করা এ শিক্ষার ইয়েকেন তৈরি করা নিজের মাঝে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার সেই অনুযায়ী নিজ জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক ও আখির আওয়ান আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন হুজাইফা ফ্যান্টা দাও